জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন ওহুদের যুদ্ধ শেষে আমার পিতাকে অর্থাৎ তার লাশ নাব্বি সাল্লাহ সাল্লাম এর নিকট অঙ্গ প্রত্যঙ্গ কাটা অবস্থায় আনা হলো এবং তার সামনে রাখা হলো আমি তার চেহারা খুলতে চাইলাম আমার গোত্রের লোকেরা আমাকে নিষেধ করল এমন সময় তিনি কোনো বিলাপকারিণীর বিলাপ ধ্বনি শুনতে পেলেন বলা হলো সে আমরের কন্যা বা ভগ্নী অতপর নবী সাল্লাহ সাল্লাম বললেন সে কাঁদছে কেন অথবা বলেছিলেন সে যেন না কাঁদে ফেরেশতা মণ্ডলী তাকে ডানা দ্বারা ছায়াদান করছেন আমি অর্থাৎ ইমাম বুখের রহমতুল্লা আলহী বলেন সাদাকা রহমতুল্লা আলহীকে জিজ্ঞেস করলাম এও কি বর্ণিত আছে যে তাকে উঠিয়ে নেওয়া পর্যন্ত তিনি বলেন জাবির রদিল্লা তালাহু কখনও সেটাও বলেছেন